সম্মানিত উপস্থিতি আমরা সালাত লইয়া আলোচনা করি আর অনেক সময় দেখি দেখি আমরা যে অনেক অনেক মুসল্লি হল যারা আছেন যে যে ফরজ সালাদ যখন শেষ হয়ে যায় তখন তিনি লগালগে দাঁড়াই যান যে বাকি হয়তো নফল সালাদ বা সুন্নত সালাদ আদায় করবার লাগে রসুল্লাহ ইসলামের দিক নির্দেশনা কি রসুল্লাহ দিক নির্দেশনা যখন ফরজ সালাদ শেষ হয়ে যাব তখন কিছু তসবি তাহলিল আছে এগুলো তসবি তাহলিল আমরা আদা করতে হইব আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ মিনকালাম মিনকালাম তাবারক তৈয়াজিল জাল আলী আলিকরাম আয়াতুল কুরসি ফোড়া সুরা এখলাস নাস ফালাক এইটারে তিনবার করে ফোড়া তারপরে সুবাহাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার আতবাল্লাহ ইল্লাহ শরিক ওটা একবার ফড়িয়া এইভাবে অনেক তাসবি আছে আল্লাহ মানি আলিমা আত এইভাবে তসবিগুলো আছে অনেক তসবি আছে যেগুলো আপনারা বিভিন্ন বিশুদ্ধ বইগুলো ফাইবা বা দুয়ার বই মধ্যে ফাইবা যে এই তসবিগুলো পড়তে হইব তারপরে আপনি সন্ন্যত সালাত বা পরবর্তী যদি আপনার কোনো সালাদ থাকে সেই সালাতে আপনি আদায় করতে পারেন রসদ সাল্লাহ আলাইসাল্লামে আবুর থেকে বর্ণিত রসদ সাল্লাহ ইসলামে হোসেন যখন তোমার তোমাদের কেউ যখন অজু বঙ্গ না হওয়া পর্যন্ত সালাতের ওই জায়গায় বসে থাকে তবে তার জন্য ফেরেস্তারা দোয়া করবা যে জায়গাত আপনি আসেন ও সালাদ ফরজ সালাতের পরে ওই জায়গায় যদি বইয়া থাকেন তাহলে অজু বাঙ্গার আগ পর্যন্ত যদি কেউ বইয়া থাকে তাহলে তার লাগে ফেরেস্তা হলে দোয়া করবা আর কিতা দোয়া করবা হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি তাকে রহমত করো সুহান আল্লাহ আর ফেরেস্তারা খারা ফেরেস্তারা যে আল্লাহর অর্ডার সারা বাইরে তারা কিছু করেন না তারা দোয়া করবা মানে এটা আল্লাহ সুবহান তার কাছে অ্যাকসেপ্টেড দোয়া আল্লাহ তারারে খৈরা যে তুমি দেন দোয়া করো আমার বন্ধার লাগিয়া তাহলে কোন সময় করবা যে অজু অবস্থায় যদি আমরা নামাজ যে স্থান আসতাম ও স্থান আমরা বই থাকি অনেক সময় দেখা যায় যে আমরা সমাজে যখন মানুষ খাতারও থাকে খাতার থাকি দেখা যায় যে একটু ফিসে হরি যায় বা একটু গুরিয়া বয় হ্যাঁ তাহলে এই অবস্থায় আমরা উচিত কিতা যে যে অবস্থায় আমরা আসলাম সালাদ শেষ করি অবস্থায় যেন আমরা হইয়া থাকি আল্লাহ সুবাহানাও তালা আমরা তখন আমরা কিতা কোনো ফেরস্তা হলে মালাইকা হলে আমরা লাগে দোয়া করবা আমরা তারা তারা দোয়া পাইব কিতা দোয়া যে আল্লাহ আল্লাহ তুমি তারা মাফ করো আল্লাহ তুমি তার প্রতি রহম করো আল্লাহ সুবাহানাও তালা আমরা যথাযথভাবে সালাত আদায় করিয়া যে রসুসাল্লাহ অনুসরণের সালাত আদায় করার মাধ্যমে ফেরেস্তাদের আমরা দোয়া থেকে আমরা কিন্তু ইতাম পারি দোয়া ফাই আমরা ধন্য ইতাম পারি আল্লাহ সুবাহান তালা তৌফিক দান করুক সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাবি ওসাল্লাম